ইবনু উমর রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একদা জনসমাবেশে দাঁড়ালেন এবং আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করলেন অতপর দাজ্জালের উল্লেখ করে বললেন আমি তোমাদেরকে তার নিকট হতে সাবধান করছি আর প্রত্যেক নবী নিজ নিজ সম্প্রদায়কে এ দাজ্জাল হতে সাবধান করে দিয়েছেন নুহ আলাহিসাল্লামও নিজ সম্প্রদায়কে দাজ্জাল হতে সাবধান করেছেন কিন্তু আমি তোমাদেরকে তার সম্বন্ধে এমন একটা কথা বলছি যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি তা হলো তোমরা জেনে রেখো নিশ্চয়ই দাজ্জাল এক চক্ষু বিশিষ্ট আর আল্লাহ এক চক্ষু বিশিষ্ট নন